ঝোপের মধ্যে কৃপন মালিক বহুকাল আগে এক দরিদ্র চাষি ছিল তার ধূর্ত মালিক এক জমিদার তার উপর অত্যাচার করত মালিক তাকে দিন রাত খেতে কাজ করিয়ে একটাও পয়সা দিত না খুব অত্যাচার করত <laughs> খেতে কাজ করে পয়সা চাইছো এমন মজার কথা তো কোনোদিন শুনিনি বাপু কেউ চাষাকে চাষ করার জন্য পয়সা দেয় না তোমায় থাকতে দিয়েছি খেতে দিয়েছি তাতে কি তোমার হচ্ছে না জানো তোমার খাওয়ার খরচ কত আচ্ছা একটা কথা বলো তো দিনে তিন বেলা খাওয়াটা কি খুব জরুরি অবশ্যই জরুরি আমি দিন রাত খেতে পরিশ্রম করি ও আচ্ছা করো তো শুধু চাষ সে আবার এমন কি পরিশ্রম আচ্ছা শোনো আমার অনেক কাজ রয়েছে সামনের মাসে এসে আবার এই একই মজার কথা শুনিয়ে যাও তখন ভেবে দেখব ক্ষণ চাষি সব সময় তার মালিকের বাড়ি থেকে হতাশ হয়ে ফেরে অনেকবার ভেবেছে কাজটা ছেড়ে দেবে কিন্তু ভয় পায় পাছে যদি আর কাজ না পায় মাসের পর মাস কেটে যায় বেচারা চাষিকে এক পয়সাও দেয় না তারপর একদিন অনেক হয়েছে এখানে আমি খুশি নই তাই আর এখানে কাজ করব না বাবু আমি এখানে গত তিন বছর ধরে কাজ করছি আমার মাইনে পাওয়া উচিত যতক্ষণ না আপনি আমার মাইনে কড়ায় গন্ডায় চুকিয়ে দিচ্ছেন আমি এখান থেকে যাব না তুমি ঠিকই বলেছ এই যে নাও এক দুই তিন এগুলো কি মাত্র তিনটে মুদ্রা মাত্র মাত্র মানে তুমি কি বলতে চাইছো এখানে তিনটে মুদ্রা আছে তুমি বাস্তব জগৎটাকে কতটুকু চেনো তুমি জানোটা কি শুনি এটাই তোমার ভাগ্য খুলবে আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে আমার যদি ভাগ্য সত্যি খুলে যায় তাহলে আর এখানে আমার কাজ করার দরকার কি কি যে আমার কদর করে না আমি তার জন্য কাজ করব না জানি একদিন আমার সততা আর পরিশ্রমের দাম আমি পাবই বিদায় চাষি ক্ষেত ছেড়ে চলল সে জানত তিনটে মুদ্রা কিছুই না কিন্তু সে খুশি যে অন্তত এই দিয়ে তার জীবন চলে যাবে কিছু দূর যেতেই চাষি একটা অদ্ভুত শব্দ শুনল একটা গাছের পেছন থেকে আসছে সে কাছাকাছি গিয়ে চেঁচিয়ে বলল এই তুমি ঠিক আছো তো <laughs> <laughs> তুমি এখানে কেন এসেছো আমার কাছে কিচ্ছু নেই যে চুরি করবে চুরি আমি চুরি কেন করতে যাব আর তুমি কাঁদছই বা কেন তোমার কি লেগেছে একটা নিষ্ঠুর লোক আমার সোনার ঘোড়া চুরি করেছে আমি সেটা একটা রামধনুর সীমানায় খুঁজে পেয়েছিলাম রামধনুর সীমানায় আমি ভাবতাম ওটা শুধুমাত্র একটা গল্প না মোটেই না আমি সোনা পেয়েছিলাম কিন্তু এখন আর নেই <laughs> ও দয়া করে কেঁদো না আচ্ছা তোমার মতো সোনা আমার নেই তবে এইটা আমি তোমাকে দিতে পারি এটা এমন কিছু নয় তবে আমার কাছে এটাই ছিল ও কিন্তু এখন তুমি কি করবে আমাকে নিয়ে ভেবো না আমি চালিয়ে নেব মনে হচ্ছে আমার চেয়ে তোমার প্রয়োজন বেশি আমি জানতাম তুমি সেই জানতাম যে তুমি আমাকে নিরাশ করবে না হ্যাঁ তুমি আসলে কে আমি বামনদের দূত আমাকে প্রতি বছর পাঠানো হয় এমন একজনকে খুঁজে বের করতে যে আমাদের জাদুর উপযুক্ত তোমার দয়ালু স্বভাবে আমি মুগ্ধ বন্ধু বলো তোমার মনের ইচ্ছে কি আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করব এক একটা মুদ্রার জন্য এক একটা বর ও ভারী অদ্ভুত তুমি আমাকে সত্যি বলছো তোমার ইচ্ছেটা বলো তাহলেই বুঝতে পারবে চাষি কিছুক্ষণ ভাবল তারপর সে বুঝে গেল তার কি চাই পেয়ে গেছি প্রথমত আমি এমন একটা তীর ধনুক চাই যেটা ছুঁড়লেই যাকে মারব তাকেই পাবো দ্বিতীয়ত একটা বেহালা যে আমাকে সেটা বাজাতে শুনবে সেই নাচতে শুরু করবে আর তৃতীয় হলো আমি যা চাইব সবাই যেন আমায় সেটাই দিয়ে দেয় তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে বুঝে শুনে ব্যবহার করবে এখন চাষি খুব খুশি এবার সে কি করতে পারবে ভাবতে ভাবতে এগিয়ে চলল তখনই দেখে একটা লোক একটা গাছে পাথর ছুঁড়ে মারছে এই যে ভাই এই বেচারা গাছটাতে তুমি পাথর ছুঁড়ছো কেন আমি গাছে পাথর ছুঁড়ছি না বোকা কোথাকার আমি ওই ফুলটা পারবার চেষ্টা করছি ওটা অপূর্ব সুন্দর একটা ফুল চার বছরে একবার মাত্র ফোটে আর ওই যে ওখানে গাছের সবচেয়ে উঁচু ডালটাতে পৃথিবীতে শুধু একটাই আছে প্রচন্ড দামি ওটা বুঝেছ অনেকেই ফুলটা পারার চেষ্টা করেছে কিন্তু কেউ পারেনি ও আমি চেষ্টা করে দেখতে পারি <laughs> আমি তোমার তীর ধনুক দেখতে পাচ্ছি তুমি কি একাই তীরন্দাজ যে চেষ্টা করে দেখেছে কেউ অত উঁচুতে তাক করতে পারবে না চাষি একটা তীর বের করে ফুলটার গোড়ায় তাক করল যেটা সবচেয়ে উঁচু ডালে ফুটে আছে কোনো কথা চিন্তা না করে সে ডালটায় তীর ছুড়ল তীরটা ওপরে উঠতে লাগলো যেন নিজেই চলে যাচ্ছে তারপর হঠাৎ একটু সরে গেল আর ফুলটা এসে চাষির হাতে পড়ল এ তো অসম্ভব তুমি করলে কি করে আসলে সত্যি বলতে কি একটা বামুন ওহ আমি শুনতে চাই না আমাকে ফুলটা দাও কিন্তু এটা তো আমি পারলাম তোমাকে কেন দিয়ে দেব হ্যাঁ এ তো অন্যায় কথা আমি প্রথম দেখেছি আর তোমাকে ওটার ব্যাপারে বলেছি হুম তুমি ঠিকই বলেছ ঠিক আছে আমি তোমাকে ফুলটা দিয়ে দিচ্ছি কিন্তু তার বদলে তোমাকে আমাকে একটা পুরস্কার দিতে হবে তার কারণ পরিশ্রম তো আমি করেছি চাষি খুবই সৎ মানুষ কিন্তু তার সামনে যে দাঁড়িয়ে সে একজন কৃপণ লোক শহরের সবাই জানত যে ওই কৃপন প্রচন্ড চালাক সে অন্যকে দিয়ে সব কাজ করাবে আর একটাও পয়সা দেবে না কেউ তাকে বিশ্বাস করত না কিন্তু সোজা সরল চাষি কৃপনের ধূর্ত স্বভাবের কথা জানত না তুমি ঠিক বলেছ বন্ধু এই ফুলের বিনিময়ে আমি তোমাকে পাঁচশো স্বর্ণ মুদ্রা দেব তুমি রাজি তো ও হ্যাঁ অবশ্যই রাজি এই দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমি তোমার কাছে পাঁচশো স্বর্ণ মুদ্রা পাই তা দিয়ে তুমি করবে নাকি ভাই বেহালা বাজাবে নাকি <laughs> আমি যাই ঠিকই বলেছে বেহালা বাজানো ছাড়া আমি আর কি বা করতে পারি ঠিক যেমন বামনদের দুধ বলেছিল চাষির বেহালার সুরে কৃপন নাচতে শুরু করলো সে লাফিয়ে ঘুরে ঘুরে হাওয়ায় নাচতে লাগলো চাষি তার বেহালা বাজিয়ে চলল কিছুক্ষণ পরে কৃপন একটা কাটা ঝোপের মধ্যে পড়ে গেল তবুও তার নাচ থামে না কাটা তার জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে তবুও সে নাচছে ও দয়া করো আমাকে বাজনা থামাও আমি তোমাকে তোমার পুরস্কার দেব এই যে আমার পকেটে দুটো লাল রঙের থলি আছে নিয়ে যাও আমি যা পেতাম শুধু সেটাই নিলাম তোমার আগেই আমাকে এই পুরস্কারটা দেওয়া উচিত ছিল এবার আমি যাচ্ছি কৃপন তার জামা কাপড় ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু বের করবে কি করে সঙ্গে সঙ্গে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল কৃপন এখন আর শুধু কৃপন নয় সে এখন ঝোপের মধ্যে কৃপন ও ওকে আমি মজা দেখাবো নিজেকে ও ভাবেটা কি হ্যাঁ পরের দিন কৃপন খুব রেগে আদালতে গেল তাই নাকি একটা লোক বেহালা আর ধনুক নিয়ে চুরি করেছে তোমার পোনা হ্যাঁ জজ সাহেব পোনা কেউ পোনা আবার চুরি করে কি করে আমার সোনা চুরি করেছে জজ সাহেব সোনা আমার পাঁচশো স্বর্ণ মুদ্রা আহ সোনা জানতাম এই অভিযোগে একটা গন্ডগোল আছে আরবি তোমাকে শুধু অভিযোগ লিখে রাখতে হয় সেটা কি এমন কঠিন হ্যাঁ তাহলে এক যুবক যার কাছে বেহালা আছে সে তোমার পাঁচশো স্বর্ণ মুদ্রা চুরি করেছে বেহালা আর ধনুক সমেত ওই লোকটাকে ধরে আনা হোক অনেক চেষ্টা চরিত্র করে অবশেষে সেই বেহালা আর ধনুক সমেত লোকটাকে বিচারকের সামনে ধরে আনা হলো <clears throat> অভিযোগ করা হয়েছে তুমি এই লোকটির পাঁচশো স্বর্ণ মুদ্রা চুরি করেছ নিজের পক্ষে তোমার কিছু বলার আছে হ্যাঁ মাননীয় বিচারপতি আমি কারোর কিচ্ছু চুরি করিনি এই লোকটা নিজেই আমাকে দিয়েছে একটা গাছের মগডাল থেকে একটা ফুল পেড়ে দেওয়ার পুরস্কার হিসেবে ও মিথ্যে বলছে আমি ওকে কোনো পুরস্কার দিইনি আচ্ছা যুবক এটা বিশ্বাস করা কঠিন মানে পাঁচশো স্বর্ণ মুদ্রা তাও আবার একটা ফুলের বিনিময় <laughs> কিন্তু আমি সত্যি কথা বলছি না ও চুরি করার পর আমাকে ঝোপের মধ্যে ঠেলে ফেলে দেয় এখন মিথ্যে বলছে আমি মিথ্যে বলছি না হ্যাঁ বলছে ঠিক আছে যথেষ্ট হয়েছে শোনো বেহালা সমেত যুবক তোমার বিরুদ্ধে মামলা করেছে ঝোপের মধ্যে মানে এই ভদ্রলোক এখানে জোরালো অভিযোগ করেছেন তাই আমি এই বেহাল ও ধনুক সমেত তোমাকে পাঁচ বছরের কারাবাসের আদেশ দিলাম তুমি ওই পাঁচশো স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেবে এই কৃপ মানে এই ভদ্রলোককে এক্ষুনি আমি বুঝতে পেরেছি ধর্মাবতার কিন্তু আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন কি আমি শেষবারের মতো আমার এই বেহালা বাজাতে চাই না ধর্মাবতার আপনি এই অনুমতি দেবেন না দয়া করে দেবেন না ও কিন্তু এটা তো একটা খুবই সাধারণ ইচ্ছে না মোটেই না আর আদালতে সে বেহালা বাজানোর অনুমতি চাইটা কি করে আর আর এটা ওর শেষ ইচ্ছে হতে পারে না ও তো মাত্র পাঁচ বছরের জন্য জেলে যাচ্ছে চিরকালের জন্য নয় আমি আমি বুঝতে পারছি তোমার কথায় যুক্তি আছে কিন্তু কোনো একটা কারণে আমি ওকে না বলতে পারছি না ওর ইচ্ছে পূরণ করতে আমি বাধ্য হচ্ছি চাষি হাসলো কারণ সে জানে বিচারক কেন না বলতে পারল না আমার ইচ্ছে আমি যা চাইব সবাই যেন আমায় সেটা দেয় আরে বাপরে প্রহরীরা কোথায় গেল দয়া করে দয়া করে আমাকে ধরে রাখো কিন্তু অনেক দেরি হয়ে গেছে যেই চাষি বেহালা বাজাতে শুরু করলো অমনি আদালতে সবাই নাচতে শুরু করলো কেউ থেমে থাকতে পারল না কৃপণও না প্রহরীরাও না এমনকি বিচারক নিজেও যোগ দিল ও আরে একই একই হচ্ছে সব আমরা সবাই নাচ করছি জজ সাহেব ও চুপ করো হাবি চাষি কৃপনের সামনে দাঁড়িয়ে বেহালা বাজানো থামিয়ে দিল সবাইকে সত্যি কথাটা বলো নয়তো সারা জীবন আমি তোমাকে এইভাবে নাচিয়ে যাব প্রহরী ওকে গ্রেপ্তার করো আবার বেহালা বাজানো শুরু করার আগে কিন্তু চাষি প্রহরীদের থেকে ক্ষিপ্র থামো দয়া করে থামো আমি মানছি আমি স্বীকার করছি তুমি চুরি করনি আমি তোমাকে পাঁচশো স্বর্ণমুদ্রা দিয়েছিলাম ওই ফুল পেড়ে দেওয়ার জন্য গাছের সব থেকে উঁচু ডাল থেকে তুমি সত্যি কথা বলছো হ্যাঁ সত্যি বলছি আচ্ছা তাহলে মীমাংসা হয়ে গেল বেহালা বাদক ছেলেটি নির্দোষ কৃপন মিথ্যে বলে আদালতের সময় নষ্ট করেছে সে সাজা হিসেবে পাঁচশো স্বর্ণ মুদ্রা দেবে বেহালা ও ধনুক সমেত এই ছেলেটিকে সেই সঙ্গে তার সমস্ত সম্পত্তি এই শহরের মানুষদের মধ্যে বিলিয়ে দেবে তবেই তোমার শিক্ষা হবে যে সম্পদের থেকে সততার মূল্য বেশি মামলার নিষ্পত্তি হলো এইভাবে চাষি মুক্তি পেল প্রাপ্য সম্পদ সে পেল কিন্তু সে ছিল পরিশ্রমী ও প্রত্যয় লোক সে একটা জমি কিনে সেখানে চাষবাস শুরু করলো আর ভালোভাবে দিন কাটতে লাগলো কৃপনের কাছে অনেকেরই অনেক টাকা ধার ছিল আর সেটা দেখে কেউ অবাকও হলো না সবাইকে সব টাকা দিয়ে দেবার পর ঝোপের মধ্যে ওই কৃপনের কাছে আর কিছুই রইল না বাকি জীবনটা কাজ করেই তাকে বেঁচে থাকতে হবে গল্প শেষ